آه. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ওরসুলিহ নবীন মুহাম্মদ وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের অন্যতম আয়োজন হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় বিভিন্ন দিক থেকে এমন একটি ঘটনার মাধ্যমে এমন একটি তার বাস্তব জীবনে ঘটে যাওয়া কাজের মাধ্যমে সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছিলাম তা হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লামের মেয়ারাজের কাহিনী রসুল সাল্লাহ আলী মসজিদে হারাম থেকে বিশেষ উন্নত বাহনে জিবরিল আলী হিসালাতামের সাথে চললেন বাইতুল মুকাদ্দাসে সেখানে গিয়ে আল্লাহ রাবুল আলমিন তাকে আরো সম্মানিত করলেন অন্যান্য নবী রাসুলগণ উপস্থিত ছিলেন যারা তাদেরকেও রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের ইমামতিতে সেখানে সালাত আদায় করালেন সেখানে তার বিশেষ বাহন রেখে বেঁধে রেখে জিবরিল আলাই সালাতুসাল্লাম সাথে ঊর্ধ্বগমন শুরু হল প্রথম আসমানে গিয়েই নখ করলেন ভিতর থেকে আওয়াজ এসে কে জিবরিল আলাই বললেন যে আমি জিবরিল সাথে রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে তাকে কি নবদ দেওয়া হয়েছে তিনি বললেন যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে জিব্রিল আলাইসাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন গিয়ে পেলেন মুসলিম শুধু নয় বরং মানব জাতির পিতা আদম আলী হিসালাতাম আদম আলী সালাতামকে পেয়ে তার সাথে পরিচয় ঘটল সালাম বিনিময় হল আদম আলাই সালাতাম রুহ জগতে থাকা ভালো মানুষ ও খারাপ মানুষ তাদের সকলকেই রসুল সাল্লাহ সাল্লামকে দেখালেন আদম আলাইসালাতুসাল্লাম রাসুল সাল্লাহ শুভেচ্ছা স্বাগতম জানিয়ে তাকে বরণ করে নিলেন এরপর চললেন দ্বিতীয় আসমানে সেখানে গিয়ে সাক্ষাৎ হল ইয়াহিয়া এবং ইউসুফ আলহি সালাতামের তাদের দুজনের সাথেও মত বিনিময় হলো চললেন তৃতীয় আসমানে একইভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রবেশ হলেন প্রবেশ করলেন সেখানে সাক্ষাৎ হল ইউসুফ সালাতামের সাথে এরপরে চললেন চতুর্থ আসমানে সেখানে সাক্ষাৎ হল ইদ্রিস সালাতামের সাথে চললেন পঞ্চম আসমানে সাক্ষাৎ হল হারুন আলাইহিসালামের সাথে চললেন ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হল মুসা আলাইহিসালামের সাথে এরপরে অতিক্রম করে আরো ঊর্ধ্বে চললেন সপ্তম আসমানে সাক্ষাৎ হল ইব্রাহিম আলী হিসালাতামের সাথে এরপর তিনি আরো ঊর্ধ্বগমনে চললেন যেখানে জিবরিল আলাইসালামের যাওয়ার ক্ষমতা নেই সেই ঊর্ধ্বগমনে গিয়েও বিশিষ্ট আল্লা সুবাহানা হওয়া তালার একনিষ্ঠ ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ ঘটলো আল্লাহ সুবাহর খুব কাছে তিনি পৌঁছে গেলেন কিন্তু আল্লাহ সুবাহর কাছে পৌঁছলেও আল্লাহ সুবাহকে দেখার সুযোগ হয়নি বিষয়টি নিয়ে যদিও কেউ ভিন্ন বক্তব্য দিয়েছেন যে আল্লাহকে তিনি দেখেছেন প্রকৃতপক্ষে তিনি আল্লাহকে দেখার সুযোগ পাননি আল্লাহ সুবাহর খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন এজন্য সহি বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে উম্মুল মিন আয়সারাদি আল্লাহ আনহা তিনি বলেন যে বলে যে রসুল সাল আলী হুসাল্লাম মেয়েরা যে আল্লাহ সুবাহকে দেখেছেন সচক্ষে এটি মিথ্যা কথা কখনোই সঠিক নয় বরং আল্লাহ রসুল সাল্লাম সচক্ষে ঊর্ধ্ব আসমানে গিয়ে দেখেছেন জিবরিল আলাহি সালাতামকে তার আসল আকৃতিতে যে ছয় শত ডানা বিশিষ্ট অবস্থায় তাকে দেখেছেন এটাই হচ্ছে মূলত দেখা আল্লাহ সুবাহ হাত সচক্ষে দেখার কোনো সুযোগ ঘটেনি যা রাসুল সাল্লাম হুসাল্লাম এর বর্ণনা আলোকে উমুল মোমিন আশার আনহা কঠিনভাবে বিষয়টি বলেছেন সহি মুসলিম ও বুখারের হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাম চললেন সেই ঊর্ধ্বগমনে আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে আমরা সালাতে যে আত্মাহিয়াত পাঠ করে থাকি এটি নাকি মেয়েরাজ থেকেই এসেছে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহামের পরস্পরে আলাপ আলোচনার মাধ্যমে এই আত্মাহিয়াতের দোয়াটি শুরু হয়েছে আসলে এই কথা কখনো ঠিক নয় রাসুল সাল্লাহ আলী মেয়ারাজের রাত্রিতে আমাদের এই দোয়াটি তার ঘটেছে এমন কোন নির্ভরযোগ্য প্রমাণ নেই মূলত আত্মাহিয়াতুর যে দোয়া সেই দোয়াটি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করছেন সহিহুল বুখারির হাদিসে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শিক্ষা নিলাম যে দোয়াটি তাসাহুদের বৈঠকে পাঠ করার জন্য সেটি হচ্ছে সুতরাং এই আত্মাহিয়াত মেয়ারাজের রাত্রিতে শুরু হয়েছে এই মর্মে যে বর্ণনাগুলি সেগুলি কখনোই সঠিক নয় কখনো গ্রহণযোগ্য নয় বরং সে বর্ণনাগুলি মহাদ্দেশিনী কারামগণ সেগুলিকে জাল ভিত্তিহীন বাতিল বানাওটি বলে আখ্যায়িত করেছেন রাসুল সাল্লাম আলী হুসাল্লাম জগতে চলে গেলেন এই মেয়ারাজের রাত্রিতে তিনি অনেক কিছু দেখার সুযোগ পেলেন জান্নাতিরা কিভাবে জান্নাতে থাকবে আল্লাহ সুবাহ সেই দৃশ্য সচক্ষে তাকে দেখালেন জাহান্নামীগণ জাহান্নামে কিভাবে থাকবে সেই দৃশ্য আল্লাহ সুবাহান হতালা তাকে দেখালেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই রাজার রাত্রিতেই দেখলেন যে একদল মানুষ যাদের হাতের নখগুলি বড় বড় হিংস্র প্রাণীর মতো নখগুলি আর এই বিশাল বড় বড় নখগুলি দিয়ে তাদের পার্শ্বদেশ থেকে গোস্ত চামড়া সেগুলিকে ট্রেনে ছিঁড়ে তারা ভক্ষণ করছে আর জ্বালা যন্ত্রণায় চিৎকার করছে রসুল সাল্লাম বললেন আমি জিব্রিলকে জিজ্ঞাসা করলাম এরা কারা কেন তাদের এই কঠিন শাস্তি ভোগ করতে হচ্ছে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের প্রশ্নে জিবরিল আলাইসালাম জবাব দিলেন যে আসলে এরা হলো ওই ব্যক্তি যারা পার্থিব জীবনে থাকতে একে অপরের গোস্তকে হালাল মনে করেছিল এবং কখনো পরনিন্দা থেকে তারা বিরত থাকত না সুপ্রিয় দর্শক শ্রোতা একে অপরের গোস্তকে হালাল মনে করা মানে কি অর্থ কি আল্লাহ সুবাহ কোরআন করিম সুরা হুজরাত বলেন ولا يغتب بعضكم بعضا أن يحب أحدكم أن يأكل لحم أخيه فكرهتموه তোমরা পরস্পর একজন আরেকজনের গিবতে পরনিন্দায় সমালোচনায় জড়িয়ে যেও না তোমরা কি পছন্দ করো যে তোমাদের কেউ মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে সেটাকে তোমরা অবশ্যই অপছন্দ করে থাকো অতএব রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম সেই রাত্রিতে গিয়ে দেখলেন যে এই মানুষদেরকে কঠিন কষ্ট দেওয়া হচ্ছে এর কারণেই হচ্ছে একটা যে তারা পার্থিব জীবনে পার্থিব জীবনে মানুষের মানহানিকর কর্মকাণ্ডে তারা জড়িয়েছিল আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি আলেম সমাজ বলেন আর রাজনৈতিক ফিল্ডের মানুষ বলেন সকলেই যেন ইসলামী মানুষ বলেন সবাই যেন একই হয়ে গেছি সেই রাজনৈতিক ফিল্ডের ব্যক্তিরা যেমন এক দল আরেক দলকে প্রতিহত করার জন্য এক দল আরেক দলকে হেউ করার জন্য যত রকমের মিথ্যা সমালোচনা প্রয়োজন সবকিছুই তারা বৈধ করে নিয়েছে আজকে আমাদের যারা আল্লাহতে বিশ্বাসী ইসলাম মেনে চলতে চাই এমন ব্যক্তিদের মাঝেও এই ধরনের সমালোচনা কে কোন আলেমের সমালোচনা কে কোন মুফতির সমালোচনা কে কোন পথের মতের সমালোচনা এই পরিস্থিতি যেন আমাদের মাঝেও এসে গেছে আল্লাহকে ভয় করা উচিত আপনি আজকে দিনে পার্থিব জীবনে কারো পরনিন্দা করে হয়তো বা মনে করছেন আপনি তাকে একটু হেউ করার সুযোগ পেয়েছেন নিজের সম্মান বেড়ে গেছে আসলে এ কথাটি কখনোই ঠিক নয় এই চিন্তা কখনো সঠিক নয় ভুল চিন্তা আপনি আরেকজনের অপপ্রচার করে নিজের সম্মানকে বৃদ্ধি করতে চাইবেন জেনে নিন সম্মানের মালিক হলেন আল্লাহ সুবহান আল্লাহ যদি আপনাকে সম্মানিত করে কেউ আপনাকে অপমানিত করতে পারবে না আবার আল্লাহ সুবাহতালা যদি আপনাকে অসম্মানিত করে কেউ আপনাকে সম্মানিত করতে পারবে না সুতরাং প্রতিটি মানুষের চিন্তা করা উচিত কথা বলার সময় প্রতিটি মানুষের ভাবা উচিত তার কথায় তার মুখে যেন কখনো মানুষের পর নিন্দা সমালোচনা সেই বিষয়গুলি তার মাঝে না আসে বরং কাউকে যদি অপরাধী হিসাবে পায় সাধ্য সামর্থ্য অনুযায়ী তার কাছে সরাসরি চেষ্টা করে সেই কথাগুলি তাকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু অন্যের কাছে এই ধরনের অপপ্রচারের আশ্রয় যেন কেউ কখনো না নেই এমনই বিষয়টি আমরা অবগত হলাম রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের মেয়ারাজের অবস্থা থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম অনুরূপভাবে এই মেয়ারাজের রাত্রিতে আরো পেয়েছেন এই মেয়ারাজের রাত্রিতে আরো পেলেন যে এক শ্রেণীর মানুষ তাদেরকে একটা বড় ধরনের গর্তে যার মুখটা হলো ছোট সেই গর্তে জ্বলন্ত আগুনে তাদেরকে সেই জ্বলন্ত আগুনে তাদেরকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে পুরার মাধ্যমে জ্বালানোর মাধ্যমে রাসুল সাল্লাহ আলহিম জিজ্ঞাসা করলেন হে জিব্রিল এরা কারা কারণটা কি এদের এই এত বড় শাস্তি কেন তিনি বললেন যে এরা হচ্ছে আমার উম্মাতের ওই সমস্ত মানুষেরা যারা অশ্লীলতায় অবাধ্যতায় জড়িত হতো বিশেষ করে যারা ব্যবিচারে জেনা ব্যবিচারে জড়িত হতো যে সমস্ত নারী ও পুরুষ ওই নারী ও পুরুষদের শাস্তির বিষয়টি হলো এভাবেই তাদেরকে কঠিন শাস্তি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক একইভাবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম এই মেয়ারাজের রাত্রিতে আরো অনেক কিছু দেখেছেন অনেক তিনি বর্ণনা দিয়েছেন যেমন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম আরো বলেন এই মেয়ারাজের রাত্রিতেই তিনি বেলাল রাদি আল্লাহ তালা আনহুর জুতার আওয়াজ শুনেছেন অথচ সেখানে বেলাল রাদি আল্লাহ আনহু তিনি নাই যাওয়ার সুযোগ এখনো হয়নি তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বেলাল তোমার এই বিষয়ে আমি শুনে আসলাম অতএব তোমার বিশেষ কি আমল রয়েছে যার কারণে তুমি এই মর্যাদা লাভ করেছ বেলাল্লাহ বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আমি সাধ্যপক্ষে ফরজ আবাদতগিরি পালন করার চেষ্টা করি তবে যখনই আমি অজু করি এ অজুর সাথে সাথে আমি দুই রাকাত তাহিয়াতুল অজু এই সালাত আমি আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহান আলার বিশেষ সম্মান ও নৈকট্য লাভ করার চেষ্টা করি হতে পারে আল্লাহ সুবহানা হাত আলা এর বিনিময় আল্লাহ সুবহানা হাত আলা এর বিনিময় আমাকে সেই মর্যাদা দান করেছেন সম্মানিত সুদীবৃন্দ দর্শক শ্রোতা অতএব রাসুল সাল আলী হুসাল্লামের এই মেয়েরাজের ঘটনা আমাদেরকে আরো স্পষ্ট করে দেয় যে শিক্ষাগুলি গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করতে হবে আকিদাগত অনেক বিষয় শিক্ষা দেয় আমলের অনেক বিষয় শিক্ষা দেয় রসুল সাল্লাহ আলহ্লাম যখন আল্লাহ সুবাহর সাথে কথোপকথন হল আল্লাহ রাবুল্লাহ আলমিন রাসুল সাল্লাহাম এবং তার উম্মতের জন্য একটি বিশেষ আবাদত অপরিহার্য করে দিলেন সেটি হচ্ছে দৈনিক পঞ্চাশ অক্ত সালাত আদায়ের নির্দেশ আল্লাহ সুবাহ চালু করে দিলেন আসলে দৈনিক পঞ্চাশ ভক্ত সালাত আদায় করা এটি সহজ কথা নয় কিন্তু আল্লাহ সুবাহ নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কোন আপত্তি করতে পারেননি সেই নির্দেশ নিয়ে তিনি যখন ফিরতেছেন ফেরার পথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয় আবার মুসা আলাহিসাল্লামের যেই মুসা আলাহিসাল্লাম যাওয়ার সময় তিনি আশ্চর্য বোধ করেছিলেন কেঁদেছিলেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের যাওয়ার সময় বলেছিলেন যে আমার পরে এমন একজন ব্যক্তির আগমন যে ব্যক্তির অনুসারীরা সবচেয়ে বেশি জান্নাতে স্থান লাভ করবে আর ওই ব্যক্তিটাই হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এই বলে তিনি কেঁদেছিলেন আফসোস করেছিলেন তাই মুসা আলহ সালাতাম মুসা আলহ সালাতাম এর কাছে যখন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ফেরার পথে আসছেন মুসা আলাহ সালাতাম রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে উপদেশ দিলেন যে দেখুন আমার বাস্তব অবস্থা অনুযায়ী আমি জানি যতটুকু তাহলে আপনার উম্মাদ দৈনিক চব্বিশ ঘন্টায় পঞ্চাশ ওক্ত সালাদ আদায় করা তাদের পক্ষে কখনো সম্ভব নয় তারা পারবে না সুতরাং আপনি আল্লাহর কাছে যান এবং সুপারিশের মাধ্যমে বিষয়টিকে স্বল্প করে নেওয়ার চেষ্টা করেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম মুসা আলাহিসাল্লামের পরামর্শে তিনি গেলেন আবার আল্লাহ সুবাহানুতালার কাছে গেলেন কমায় নেওয়ার জন্য আল্লাহ সুবাহানুভালা তাকে পাঁচ বক্ত কমায় দিলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এভাবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ কমাতে কমাতে কমাতে কমাতে পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্তে আল্লাহ সুবাহ এটাকে নির্ধারণ করে দিলেন রাসুল সাল্লাহ আলহ্লাম তিনিও আল্লাহ সুবাহ পক্ষ থেকে প্রেরিত রাসুল সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে রাসুল সাল্লাহ আলহ্লাম বারবার মুসা আলাহিসাল্লামের পরামর্শে যখন আবেদন করলেন আরো কমানোর জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নয় বারে পাঁচ ওক্তকে কমাতে কমাতে পঞ্চাল্লিশ ওক্ত ছাড় দিয়ে দিলেন বাকি থাকলো মাত্র পাঁচ ওক্ত মুসা আলাইসালাম এরপরও আবার বললেন কমায় নেওয়ার জন্য রাসুল সাল্লাম বললেন যে আল্লাহর কাছে আমি এতবার গেলাম আবার যাব এটি আমার খুবই লজ্জা পাচ্ছে সুতরাং আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় এই পাঁচ বক্তই আল্লাহ সুবাহর পক্ষ থেকে ফরজ হওয়া প্রতিটি মুসলিম নর নারীর জন্য ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইমানের পরে এবাদত তাহলে এই পাঁচ ভক্ত ফরজ সলা আল্লা সুবাহ তিনি আরহামুর রাহমিন পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত করে দিলেন পঁয়তাল্লিশ অক্তকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সংক্ষেপ করে দিলেন মাফ করে দিলেন তবে আল্লাহ সুবাহ শেষে আরেকটি বিষয়কে বলে দিলেন জেনে রাখো আমি হলাম সেই রব সেই আল্লাহ আল্লাহ সুবহানাহু বলে দিলেন জেনে রাখো তোমার উম্মতের অক্ষমতা ও দুর্বলতার কারণে পঞ্চাশকে আমি পাঁচ করে দিয়েছি ঠিকই কিন্তু আমার কথা কখনো পরিবর্তন হয় না যে এই পাঁচ ওক্ত সঠিকভাবে আদায় করবে আমি তাকে পঞ্চাশ ওক্তের সব দান করব সুবহান আল্লাহ আল্লাহ সুবহান রাহিমিন কিভাবে তিনি দয়া করলেন আমাদের প্রতি এই মেয়রাজেই রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের আরো একটি অন্যতম বিষয় ঘটেছে আমরা জানলাম আল্লাহ সুবাহ তার কাছে রাসুল সাল্লামের পৌঁছার সুযোগ হয়নি কাবাতেও নয় মসজিদে আকসাও নয় কিন্তু আল্লাহর কাছাকাছি পৌঁছার সুযোগ হয়েছে সপ্তম আসমান অতিক্রম করে আরো ঊর্ধ্বে যাওয়ার পর তাহলে এটি প্রমাণ করে দেয় আল্লাহ সুহান সত্তায় সর্বত্র বিরাজমান নন এটি ভুল কথা বরং আল্লাহ সুহান সত্তায় তিনি রয়েছেন সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশের উপরে তাই নবী সাল্লাম পৃথিবীতে কখনো আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাননি যেহেতু পৃথিবীতে আল্লাহ নেই আল্লাহ রয়েছেন সপ্তম আসমানের ঊর্ধ্বে সেখানে কাছে যাওয়ার সুযোগ হয়েছে এই আকিদা বিশ্বাসও এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা কথা আর দীর্ঘ করার সুযোগ নেই আসুন এই মেয়ারাজের কাহিনী যা বিশাল দীর্ঘ একটি কাহিনী স্বল্প সময়ে সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা তুলে ধরেছি যেগুলি থেকে আমাদের শিক্ষণীয় অনেক রয়েছে আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করে আমাদের ইমানকে আরো সুন্দর করে নিতে পারি আমাদের ইসলামকে আরো বাস্তব করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ওয়া আখরিদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته